the solution for humanity. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আলহামদুলিল্লাহ রবিল আলমিন والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আজকে রিয়াদুস সালেহিনের যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা করব সেটি হলোই বাবুন ফিল আমরি বিল মারুফ ওয়ান্নাহি আনিল মুনকার সৎ কাজের উপদেশ দেওয়া আর অসৎ কাজ থেকে নিষেধ করার বিষয়ে আল্লাহ তালা এবং তার রসুস আসলাম কি উপদেশ দিয়েছেন কি হুকুম দিয়েছেন এ বিষয়ে আজকে এ অধ্যায়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তো এ বিষয়ে সুরে আলে ইমরানের একশত চার নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইর ويأمرون بالمعروف وينهون عن المنكر وأولئك هم المفلحون আল্লাহ তালা বলছেন ওয়াল তাকুম মিনকুম উম্মাতুন যেন হয় তোমাদের মধ্য থেকে এক দল লোক ইয়াদউনা ইলাল খাইর যারা মানুষদেরকে আহ্বান করবে সৎ কাজের দিকে ওয়া মরুনা বিল মারুফ এবং সৎ কাজের উপদেশ দিবে ওয়ান হাউনা আনিল মুনকার এবং অসৎ কাজ থেকে নিষেধ করবে ওয়া উলা ইকাহমুল মুফলেহন এবং তারাই হবে সফল তারাই হবে কামিয়াব যারা এই কাজ করবে তারা সফল এবং কামিয়াব হবে ওকাল তালা আল্লাহ তালা আলো বলেছেন কুন্তুম খয়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার সুরে আল ইমরানের একশত দশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন কুন্তুম খাইরা উম্মাতিন তোমরা সব সর্ব উত্তম উম্মত তোমরা সবচাইতে উত্তম উম্মত উত্তম হওয়ার কারণ কি উখ রিজাতিলি নাস তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে মানুষের কল্যাণ চাওয়ার জন্য মানুষের সেবার জন্য অপরের জন্য তোমাকে সৃষ্টি করা হয়েছে কিভাবে তা মরুন আবিল মারুফ তোমরা পরস্পর একে অপরকে ভালো কাজের উপদেশ দাও ওয়াতান হাও না আনিল কার এবং খারাপ কাজ থেকে বিরত রাখো তো ভালো কাজের উপদেশ দেওয়া আর খারাপ কাজ থেকে বিরত রাখা এটা এমন একটি কাজ এই কাজ যেহেতু আমার উম্মতের লোকেরা করবে বিধায় কুন্তুম খায়রা উম্মা তোমরা হলো সবচেয়ে উত্তম উম্মত যেহেতু তোমাদের ভিতরে এই উত্তম গুণটা তোমাদের ভিতরে আচ্ছা সুরাই আরাফের একশত নিরানব্বই নম্বর আয়াত আল্লাহ বলছেন খুদিল আফওয়া হে নবী সাল্লাহ সাল্লাম আল্লাহ তালা বলছেন হে নবী সাল্লাম আপনি মানুষকে ক্ষমা করে দেওয়ার গুণ অবলম্বন করুন মানুষকে ক্ষমা করে দেওয়ার নীতি অবলম্বন করুন সুবহান আল্লাহ মুর বিল উর্ফ মানুষদেরকে ভালো কাজের হুকুম দিন ভালো কাজের উপদেশ দিন আনিল যারা জাহেল মূর্খ এদের থেকে আপনার মুখটাকে ঘুরিয়ে নেন কারণ সমাজে কিছু এমন মূর্খ মানুষ থাকে তারা কোথায় কি বলতে হবে কাকে কি বলতে হবে এটার জ্ঞান তাদের কাছে নেই তো বিধায় ওই লোকগুলি যদি আপনাকে কিছু বলে বসে তাদের কথায় কান দেন না ও আর আনিল জাহিলিন মূর্খ জাহেলের কাছ থেকে আপনি মুখ ফিরিয়ে নেন আল্লাহ তালা আরও বলছেন সুরে তৌবার একাত্তর নম্বর আয়াত ওয়াল ওয়াল আউলিয়া উবাব আল্লাহ তালা বলছেন মমিনের বন্ধু মমিনই হবে মুসলমানের বন্ধু কার সাথে হবে মুসলমান মমিনের বন্ধু মমিনের সাথে হবে মরুন আবিল মারুফ ওয়ান হাউন আনিল মুনকার এবং সেই বন্ধুত্বর ভিত্তি হবে কি ভালো কাজের উপদেশ দেওয়া খারাপ কাজ থেকে নিষেধ করা অর্থাৎ আপনি আপনার প্রকৃত দিনই বন্ধু ওই ভাইকে মনে করবেন যে ভাই আপনাকে বলে যে ভাই চলেন নামাজে যাই চলেন ভাই এই ভালো কাজটা করি এটা করি যেই ব্যক্তি আপনাকে ভালো কাজের দিকে আহ্বান করছে আর খারাপ কাজ করতে গেলে আপনাকে বাধা দেয় যে ভাই এই কাজটা করেন না কি লাভ হবে গুণা হবে এভাবে যখন পরস্পর একে অপরের ভালো কাজের সহযোগিতা খারাপ কাজ থেকে বিরত রাখার এই গুণাবলীকে নিয়ে যদি উভয় মুসলমানের মাঝে যদি বন্ধুত্ব সৃষ্টি হয় আল্লাহ তালা বলছেন যে কেয়ামতের দিন সেই কঠিন মুহূর্তে একটু আগে আমরা হাদিস পড়েছি আল্লাহ নবী সালাম বলেছেন যে মানুষদেরকে কবর থেকে উঠানো হবে গায়ে কোনো কাপড় থাকবে না উলঙ্গ পায়ে কোনো স্যান্ডেলও থাকবে না এবং খতনাবিহীন তাদেরকে উঠানো হবে তার মাথার উপর সূর্য থাকবে তো আয়সারাজি আল্লাহ তালাহা বলেন হে আল্লাহ নবী সাল্লাম তো সেই দিন যদি উলঙ্গ অবস্থায় সবাই যদি হাসরের মাঠে ওঠে তাহলে তো একজন আরেকজন লজ্জাস্থান দেখে নিবে তো আল্লাহ নবী বললেন যে হে আয়সা সেই দিন যে কি কঠিন অবস্থা হবে তো সেই কঠিন অবস্থায় কেউ কারো দিকে তাকিয়ে যে লজ্জাস্থান দেখবে এই ক্ষমতা কারো থাকবে না এই চিন্তা মাথায় আসবে না তো আল্লাহ নবী বলছেন ওই দিন এই কঠিন মুহূর্তে আল্লাহ তালা সাত শ্রেণীর মানুষদেরকে তার বিশেষ ছায় আশ্রয় দিবেন তার ভিতরে দুইজন মুসলমান ভাই ইয়াতাহাব্বা ফিল্লা যারা পরস্পর আল্লাহর সন্তুষ্ট জন্য একে অপরকে ভালোবাসে একটা ভালোবাসা হয় দুনিয়ার স্বার্থে ভালোবাসতেছি সে ধনী মানুষ বা এটা সেটা দুনিয়ার স্বার্থে যদি ভালোবাসা হয় তার ফজিলত এটা নয় কিন্তু আমি তাকে ভালোবাসি এই জন্য সে আমার দিনই ভাই সে আমার মুসলমান ভাই সে আমাকে ভালো কাজের কথা বলে তার কাছে দিন আছে তার কাছে নেক আছে তার কাছে এলেম আছে আমি তাকে ভালোবাসি বাজুহুম আউলিয়া উবাস পরস্পর পরস্পর বন্ধু হবে কিন্তু বন্ধুর ভিত্তিকে হবে মরুন আবিল মারুফ ওয়ান হাউন আইল মুনকার ভালো কাজের উপদেশ দিবে আর খারাপ কাজ থেকে বিরত রাখবে ওকাল তালা আল্লাহ তালা আরও বলেছেন সুরায় মা ইদার আঠাত্তর নম্বর আয়াত বলছেন লানত করা হয়েছে ওই সমস্ত কাফেরদের উপর বাণী ইসরায়েলের ওই সমস্ত কাফেরদের উপর আল্লাহর পক্ষ থেকে অভিশাপ নাজেল হয়েছে আলা আলিসানি দাউদ ওয়াই ইসামনি মারিয়াম অভিশাপটা হয়েছে কাদের জোবান দ্বারা দাউদের জোবান দ্বারা ঈসা ইবনে মারিয়ামের জবান দ্বারা আল্লাহ তা লানত করেছেন কারণ কি বিমা আসাও তাদের নাফরমানির কারণে তাদের অন্যায় অশ্লীল কাজের কারণে ওয়াকানু ইয়া তারা সীমা লঙ্ঘন করতো তারা কি করতো সীমা লঙ্ঘন করত কানুলায়াতানাহাউনামিন ফালু তাদের ভিতরে যেটা অভ্যাস ছিল সেটা হলেই যে তাদের মাঝে কেউ যদি কোনো অন্যায় কাজ করত তাহলে নিষেধ করতো না খালাস ওর কাজ ও করুক আমার কাজ আমি করি লাবি শ্যামা কানু ফালুন যারা এই নীতি অবলম্বন করেছে তারা অন্যায় কাজ করেছে নিকৃষ্ট কাজ করেছে আজকাল সমাজেও যদি দেখি তাহলে কেউ যদি একটু মানুষদেরকে ভালো কাজের কথা বলে খারাপ কাজে নিষেধ করতে যায় তাহলে সমাজ তার বিরুদ্ধে হয়ে যায় বলে তোমার নামাজ তুমি পড়ো আমার আমাকে বলো না কিন্তু দেখা যাচ্ছে যে এই শুনতে শুনতে এই অবস্থা হতে হতে এমন পর্যা চলে আসছে যে এখন স্বাধীন পার্কে যান সেখানে অবস্থা দেখুন মানুষদের কাউকে কেউ কিছু বলার কিছু নেই বললেই আপনি দোষী যে যা করে করুক কিন্তু শরীয়ত এটা বলে নাই শরীয়ত বলছে আমার ইমানই দায়িত্ব আগে হাদিস আসতেছে যে কোনো খারাপ কাজ দেখলে বাধা প্রদান করতে হবে আর না করা এটা ক্ষতিকর এ বিষয়ে সুরায় কাহাফের আরও একটি আয়াত উনত্রিশ নম্বর আয়াত অকলিল হাক্য মেরুরাব্বিকুম হে নবী আপনি মানুষদেরকে সত্য কথা বলুন ফামান শাহ আফ আল ইউমিন ওমান শাহ আফ আল ইয়াকফুর যে ইমান নিয়ে আসে নিয়ে আসুক আর যে অস্বীকার করে করুক আপনার কাজ হলো মানুষদেরকে সৎ কথা বলুন ব্যাস ওকাল তাআলা আল্লাহ তাআলা আরো বলছে সূরা আরাফের 165 নম্বর আয়াত فأنجينا الذين ينهون عن السوء وأخذنا الذين ظلموا بعذاب بئيس بما كانوا يفسقون আল্লাহ তাআলা বলছেন যারা নাকি মানুষদেরকে খারাপ কাজ করা থেকে নিষেধ করত বাধা প্রদান করত আনজাইনা আমি যখন আজাব প্রেরণ করেছি আমি তাদেরকে বাঁচিয়ে নিয়েছি তাদেরকে আমি রক্ষা করেছি ও আখাজনাল্লাদিনা ধরামু আর যারা অন্যায় করেছে জুলুম করেছে আমি তাদের পাকড়াও করেছি অত্যন্ত ভয়ানক নিকৃষ্ট এবং কষ্টদায়ক শাস্তি দ্বারা বিমা কান ওয়াফসকুন যেহেতু তারা ফাসিক ছিল নাফরমান ছিল গুনাগার ছিল এ বিষয়ে প্রথম যেটি হাদিস আন আবি সাঈদ খুদরি রাজি আল্লাহ আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من رأى منكم منكرا فليغيره بيده فإن لم يستطع فبلسانه কলবিহি ওয়াজালিকা ইমান মুসলিম আবু খুদ তিনি বলেন কলা রসুল আমি রসুল সাহসালামকে বলতে শুনেছি তিনি বলেন মান রা মিনকুম মন কারণ ফালে বিয়াদি কেহ যদি কোনো অন্যায় অশ্লীল কাজ দেখো তাহলে তুমি হাত দ্বারা বাধা প্রয়োগ করো হাত প্রয়োগ করার মতো ক্ষমতা অত বড় সাহস যদি নাও থাকে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 যে কোনো নবী যখন তার দিনের কাজে দাওয়াত যখন দিয়েছে তখন তার কিছু সহযোগী লোক ছিল ওয়াসহাবুন ইয়া হদুন আবি সুন্নাতিহি ওয়াক্তাদু নবী আমরিহি আর যারা ছিলেন তার সহযোগী তারা কি করত তারা ওই নবীর সুন্নতকে তারা নিত ওয়াক্তাদু নবী আমরিহি এবং নবী যে নির্দেশ দিত সেটা তারা আমলে বাস্তবায়ন করত সুম্মা ইন্নাহা তাখলুফুমিম বাদিহিম হলুফুন বলছে এটা তো তখন ছিল কখন যখন নবী আছে নবীর কিছু সাথী বর্গগুণ আছেন নবী যখন তাদেরকে কোনো নির্দেশ দিত তারা মানত নবী যা কাজ করত সেটা দেখে তারাও করত। কিন্তু ওই নবী যখন দুনিয়া থেকে চলে যায় তখন তার পর পরবর্তীতে কিছু এমন নিকৃষ্ট মানুষ যারা আসে বলছেন তারা যেটা মানুষকে বলে সেটা নিজে করে না আর যেটা করে তার নির্দেশ দেওয়াও হয় নাই অর্থাৎ তাদের লক্ষণ কি হবে তারা মানুষদেরকে সৎ কাজের উপদেশ দিবে বটে কিন্তু নিজে তার উপর আমল করবে না আর নিজে এমন আমল করবে যে আমল করতে তাকে বলা হয় নাই বলছেন ফামান জাহাদাহুম বিয়েদিহি ফাহুয়া মেরুন এই সমস্ত মানুষের সাথে যদি কেউ হাত দিয়ে লড়াই করে ঝগড়া করে ফাহুয়া মেরুন তাহলে সে মমিন ওমান জাহাদাহুম বি কলবিহি ফাহুয়া মমিন আর যে তার সঙ্গে ঝগড়া করবে তার অন্তর দ্বারা অর্থাৎ এই কাজটিকে অন্তরে ঘৃণা করলেও ফাহুয়া মুমিন তাহলে সে মমিন হবে অমান জাহাদাহুম বিলিসানিহি আর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 علينا সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আবুল ওলিদ উবাদা বিন সামিত রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন বা ইয়ানা রসুল আল্লাহাম আমরা রসুল সাহসালামের হাতে বায়াত করলাম শপথ করলাম কিসের উপর বায়াত করলাম কিসের উপর শপথ করলাম আলাসামাই ওয়াত্তাহ যে হে নবী সাল্লাম আপনার হাতে আমরা বায়াত করছি যা শুনবো তার উপর আমল করব আলাসামে ওয়াত্তা যা শুনবো তার উপর কি করব আমল করব তো আমলটা করব ফিল ঔসরি ওয়াল ইউসরি সুখে দুঃখে সর্ব অবস্থায় এমন না যে যখন সুখ তখন আছি যখন দুঃখ তখন নাই তা না ফিল ওসরি ওয়াল ইউসরি দুঃখে এবং সুখে ওয়াল মন মানসাতি ওয়াল মাকরাহি বিপদে আপদে বিপদে আপদে ওয়া আলা আসরাথিন আলাইনা স্বাভাবিক অস্বাভাবিকভাবে এবং বিপদে আপদে ওয়ালা আসরাথিন আলাইনা এবং আমাদের মাঝে কাউকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে ওয়ালা আল্লাহ নুনাজি আল আমরা আহলাহু আর আমরা কোনো রাষ্ট্রীয় প্রধানের বিরোধিতাও করব না কোনো রাষ্ট্রীয় প্রধান কি করব না বিরোধিতাও করব না তবে তারা যদি প্রকাশ্য কোনো কুফুরি সম্পর্কে আমাদেরকে বাধ্য করে আল্লাহর পক্ষ থেকে নাজেলকৃত দলিলের বিষয়ে দলিলের ভিত্তিতে ওটা আমার ইচ্ছা অনুযায়ী নয় আল্লাহ তালা যে কোরআন নাজিল করেছেন রবি শাসনামের যে হাদিসগুলি আছে এর প্রেক্ষাপটে এর দলিল ভিত্তিক যখন আমরা জানব যে এই প্রধান ব্যক্তি আমাদেরকে সরাসরি কুফুরের নির্দেশ দিচ্ছে সরাসরি সিরিকে নির্দেশ দিচ্ছে তাহলে সেই ক্ষেত্রে আমরা তার আনুগত্য করব না কিন্তু এই অবস্থা যদি না হয় তাহলে আমরা তাদের কি করব আনুগত্য করব ওয়ালা আবিল হক আইনামা কুন্না আর আমরা যেখানে যে অবস্থায় থাকি না কেন হক কথা বলবো লা নাখাফু আল্লাহর দিন মানতে যে কোনো তিরস্কারকারীর তিরস্কারের পরও আমরা করব না নোমান বিন বাসির আজ আল্লাহ আনহু উনি বলেন যে শরীয়তের যারা নাকি সীমার মধ্যে অবস্থান করে এবং যারা নাকি শরীয়তের সীমা লঙ্ঘন করে অর্থাৎ সমাজে দুই শ্রেণীর মানুষ আছে কেউ শরীয়তকে মেনে চলে আর কেউ শরীয়তকে ওভারটিক করে চলে তো বলছেন যারা নাকি আল্লাহর পক্ষ থেকে যে আমাদের হদুদ দিয়েছে সীমা রেখে দিয়েছে যারা এর ভিতরে থাকে এবং যারা এই সীমাকে অতিক্রম করে বলছেন এদের উদাহরণটা কেমন কামাসালি কৌমিন ইস্তাহামু আলা সাফিনাতিন বলছেন ওই সম্প্রদায়ের নেই যারা একটি নৌকায় তারা আরোহণ করছে নৌকায় তারা সওয়ার করেছে এবং তারা পরস্পর লটারি করেছে যে দুই তালার উপরে তালায় কে থাকবে আর নিচ তালায় কে থাকবে বলছেন ফাসারা বাদুহুম আলাহা ওবাদুহুম আসফালাহা কিছু অংশের মানুষ নৌকার নিচে থাকলেন আর কিছু অংশের মানুষ নৌকার কি গেলেন উপরে থাক গেলেন নৌকার নিচে যারা অবস্থান করছে এরা যখন এদের যখন পিপাসা লাগে মার্রু আলা মান ফাওকাহুম তখন তারা যেত কোথায় উপরে কারণ পানি তো আছে কোথায় উপরে তো নিচে থেকে উপরে পানি পান করার জন্য তারা উপরে যেত ফাকালু তখন নিচের এরা সবাই একটা পরামর্শ করে বলছে লাউ আন্না না ফি নাসিবিনা খারকান আমরা যদি আমাদের অংশ নিচের অংশ তো আমাদের আর উপরের অংশে তারা থাকে তো আমরা যদি এই নিচের যেটা নৌকার যেটা অংশ আছে এখানে যদি আমরা কি করি একটু ফুটো করি নৌকায় ওয়ালাম নু উদিমান ফাওকানা তাহলে লাভ কি ফুট আপ করলেই পানি তো আমাদের নিচেই আছে পানি তো আমরা কাছে ওয়ালাম নু উজিনা বারবার উপরে যে উপরওয়ালাদেরকে কষ্ট দিচ্ছি এই কষ্ট তারাও পেত না আর আমরা হাতের কাছে পানি পেয়ে যাব উপরে দরকারই নেই বলছেন ফাইন কু হুম ওয়ামা আরাদু হালাকু জামিয়ান ওয়াইন আখাদু আলা এদিহিম না যাও না যাও জামিয়ান বলছেন উপরের লোক যদি এটা শোনার পরে যে তারা উপরে পানি নিতে না এসে তারা নিচেই তাদের জায়গাটি ফুটো করে সেখান থেকে পানি বের করবে এই খবর শোনার পর যদি তারা ওদের হাতকে বাধা না দেয় তাদেরকে এই কাজটা করতে নিষেধ না করে যে না তোমরা নিচে ফুটো করো না উপরে আসো আমাদের কষ্ট সমস্যা নেই পানি এখান থেকে নিয়ে যাও এটা যদি নিষেধ না করে তাহলে যখন নিচে ফুটো করবে তখন পানি কি আটকাতে পারবে তখন সেই পানি উঠে আর ডুববে শুধু নিচের মানুষ নিচে উপর সবাই ডুবে যাবে তো আল্লাহ নবী বলছেন ওয়াইন আখাজু আলা আইতিহিম তারা যখন সেই কাটে বাড়ি দিয়েছে সেই মুহূর্তে যদি তার হাতটাকে ধরে নেয় যে ভাই নৌকাটা ফুটো করো না বলছেন তার হাতকে যদি বাধা দেয় তাহলে না যাও ও না যাও জামিয়ান তারা নিজেও বাঁচবে অপরকেও বাঁচাবে তো আল্লাহ নবী সালাম এই সুন্দর উদাহরণ দিয়ে বলছেন যে সমাজে কিছু মানুষ তারা শরীয়তকে মেনে চলবে আর কিছু মানুষ এমন আছে যারা শরীয়তের সীমা লঙ্ঘন করে চলবে তো যারা নাকি ভালো পথে আছে এরা যদি তাদেরকে বাধা না দেয় যে ভাই তুমি যেটা করছো অন্যায় করছো এটা ঠিক না এটা করা যাবে না তাদেরকে যদি খারাপ কাজ থেকে বাধা প্রয়োগ না করে তাহলে আল্লাহর পক্ষ থেকে আজাব যখন আসবে তো একই এলাকায় থাকি আমরা একই দেশে একই বস্তিতে তো আজাব যখন আসবে সে আজাবটা শুধু তাদেরকে ধ্বংস করবে তা নয় বরং ভালো মন্দ সবগুলাকে ধ্বংস করে দেবে কত সুন্দর কথা এই জন্য আল্লাহ তারা বলছেন সু এই মুহূর্তে যারা নাকি মানুষদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখবে সৎ কাজের উপদেশ দিবে আল্লাহ তালা তাদেরকে এমন ধরনের আজাব থেকে আল্লাহ তালা বিরত রাখবেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আজকাল সমাজে যে অশ্লীল কাজ যেমনভাবে সমাজের ভিতরে যেভাবে ব্যাপকভাবে চালু হয়ে গেছে এটাকে যদি আমরা প্রত্যেকেই নিজের দায়িত্ব বুঝে এটাকে যদি বাধা না দেই এবং এই সমাজকে যদি অশ্লীল কাজ থেকে আমরা ফিরে না নিয়ে আসি তাহলে ওই দিন দূরে নয় যে আল্লাহ তালা এই পৃথিবীতে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছেন আল্লাহ তালা বহু কমদেরকে এখানে এমন এমন জটিল কঠিন আজাব দিয়েছেন যেই কঠিন আজাবে ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা তাদেরকে কোনো কোনো সম্প্রদায়কে তার সমস্ত বস্তিকে উপরে তুলে নিয়ে তারপর সেটাকে আবার উল্টো করে আজাব দিয়ে ধ্বংস করে দিয়েছেন বন্যা দিয়ে ধ্বংস করেছেন তুফান ঝড়ে বাতাস দিয়ে ধ্বংস করেছেন সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী আল্লাহ নবী সাম বলছেন কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউরুন আন রাইয়াতিহি তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর তোমার অধীনস্থ যারা আছে তাদের সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করা হবে তো দেশের যিনি রাষ্ট্রীয় প্রধান তিনি হলো দায়িত্বশীল তার অধীনে যত মানুষ প্রজা যারা আছে এদের ভালো মন্দ এদেরকে খারাপ কাজ থেকে বিরত রাখার দায়িত্ব তারও তারও উচিত মানুষদেরকে সৎ কাজের আহ্বান করা অসৎ কাজ থেকে নিষেধ করানোর মতো পরিবেশ সৃষ্টি করে দেওয়া ঠিক তেমনি আমরা যারা আছি আমরা আমার আমাদের বাড়িতে আমার যারা গার্জেন কুল্লুকুম রায়ন আমরাও দায়িত্বশীল আমাদের অধীনে স্ত্রী আছে আমাদের অধীনে আমার বাল বাচ্চা যারা আছে আরও যারা আত্মীয় স্বজন যাদেরকে আমরা বুঝাতে পারি যারা আমাদের নিয়ন্ত্রণ মেনে চলে তো তাদের বিষয়ে দায়িত্ব আমার আমি নিজেও ভালো পথে চলবো আর তাদেরকেও ভালো পথে চলানোর দায়িত্ব আল্লাহ তালা আমাকে দিয়েছেন তো এই দায়িত্ব যদি আমরা প্রত্যেকে নিভাই এবং এই দায়িত্ব উপরে যদি প্রত্যেকে যদি আমল করা শুরু করি তাহলে সমাজে এর একটা ভালো ফল পাওয়া যাবে আজকে যখন এই দায়িত্ব আমরা ছেড়ে দিয়েছি তো সমাজে দেখা যাচ্ছে ছেলে এক একদিকে চলছে পিতা আর দিকে চলছে উভয় চাচ্ছে যে একটা ভালো কিছু সমাজে গড়ে আসুক কিন্তু সেটা সম্ভব হচ্ছে না সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা যেন আমাদেরকে তার দিনের উপর অটল রাখেন আল্লাহ তালা আমাদেরকে যেন সৎ কাজের উপদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ নিজে থাকা এবং অপরকেও করা যেন আল্লাহ ভক্ত তৌফিক দান করেন এই বলেই আজকের মতো আলোচনা এখানেই শেষ করছি ও আখরু দাওয়ানা আর আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু ফিল্টার করলে পানি বিশুদ্ধ হয় ডায়ালাইসিস করলে রক্ত বিশুদ্ধ হয় তাপ দিলে সোনা বিশুদ্ধ হয় আমাদের কষ্টার্জিত টাকা কিভাবে বিশুদ্ধ হবে আল্লাহ তাআলা পবিত্র কোরআনে অনেকবার এই কথা বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ জাকাত অর্থাৎ তোমরা নামাজ আদায় করো এবং জাকাত দাও জাকাত দিয়ে সম্পদকে বিশুদ্ধ করুন বর্তমানের এই যুগে ইসলামের বাণী প্রচারের জন্য স্যাটেলাইট চ্যানেল হলো সবচেয়ে সেরা মাধ্যম পিস টিভিকে সমর্থন করুন ডোনেশন এবং জাকাত পাঠানোর ঠিকানা IRFI I Al Rayan bank quadrant code আটচল্লিশ Calthorpe road Birmingham UK post code B one five one T H pound account number zero double one three two three zero one euro account number zero double one three two three zero two US dollar account number zero double one three two three zero three short code three zero double zero eight three swift BIC code I BO BGB double two IBAN GB five two L YD three zero nine six three four zero one zero two four one nine two টেলিফোনে টাকা ট্রান্সফারের জন্য কল করুন double four two zero eight two four two four three two one টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন admin at the rate peace TV dot TV আপনার দায়িত্ব পালন করে পুরস্কার নিশ্চিত করুন জাকাত দিয়ে এই দায়িত্ব পূরণ করুন পিস আলাইকুম আমি মোহাম্মদ বদরুদ্দোজা আমার পক্ষ থেকে এবং পিস টিভি বাংলার পক্ষ থেকে সকল দর্শকবৃন্দকে জানাই ঈদুল আজহার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা ও মুবারকবাদ যারা এক আল্লাহর এবাদত করে কোরআন এবং হাদিসের ওপর আমল করে আল্লাহ পাক রব্বুল আলমিন তাদেরকে সফল করে আমি মতিউর রহমান শেখ মতিউর রহমান মদনী কি কি করলে আল্লাহ পাক রাজি হবেন দেখুন ইসলামের স্তম্ভ দেখুন ইসলামের খুঁটি সমূহ প্রতি বুধবার সন্ধ্যার পাঁচটায় বা সম্প্রচার রাত বারোটায় বাংলাদেশে বিস টিভি বাংলায়